নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা একজন মুমিন কখনো ধোকাবাজ ও প্রতারক হতে পারে না সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন অমান ওয়াশানা ফালে ইসামিন্না আর যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সাহি মুসলিমে বর্ণিত অপর একটি হাদিস এসেছে একবার রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বাজার একটি খাদ্যস্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় তাতে হাত ঢুকিয়ে দেন হাত বের করে দেখেন তার হাতের আঙুল ভিজে গেছে তিনি খাদ্যওয়ালাকে বললেন মা হাজা ইয়া সাহেবাত আম হে খাদ্যওয়ালা এটা কি খাদ্যওয়ালা উত্তর দিল হে আল্লাহ রাসুল বৃষ্টির পানি পড়েছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন আফালা জাল তাহু ফাউকাত আম কাইয়ারাহুন্নাস মান গাসা ফালাই সামিননি তাহলে যেগুলো ভিজে গেছে সেগুলো উপরে তুলে দিচ্ছ না কেন যাতে মানুষ দেখতে পারে মনে রেখো যে ধোকাবাজি করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় মুসলিম সমাজে কোনো গাদ্দার ধোকাবাজ মিথ্যাবাদীর স্থান হতে পারে না বরং এই সমাজের প্রতিটি সদস্য একে অপরের কল্যাণকামিতায় সচেষ্ট থাকে ধোকা ও প্রতারণা একটি নিকৃষ্ট পাপ দুনিয়াতেও যেমন ধোকাবাজরা অপমানিত হয় আখিরাতেও তেমনিভাবে তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা সাহি বখারিতে এসেছে রাসুল সাল আলী হাসাল্লাম ইরশাদ করেন লিকুল্লিগাদিন গাদিন লিওয়া উন ইয়ৌমাল কেয়ামা ইউ আরাফুবি কিয়ামতের দিন প্রত্যেক ধোকাবাজের জন্য একটি পতাকা থাকবে যার দ্বারা তাকে চেনা যাবে হাসরের ময়দানে পুরো মানব জাতির সামনে ধোকাবাজরা লজ্জিত অপমানিত হবে তাদের লজ্জা ও আফসোস তখন আরও বৃদ্ধি পাবে যখন স্বয়ং আল্লাহ তালাকেই তাদের প্রতিপক্ষ হিসেবে দেখতে পাবে সাহি বখারিতে বর্ণিত একটি হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন সালাহাতুন আনা হসমুহম ইয়মাল কেয়ামা রাজুলুন আকাবি থুম্মা গাদার ওরাজুলুন বা আহুরান ফা আকালা সামানা ওরাজুলুন ইস্তা আজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়তি আজরাহ কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির সরাসরি প্রতিপক্ষ হব এক যে আমার নামে প্রতিজ্ঞা করল তারপর তা ভঙ্গ করল দুই যে স্বাধীন মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করল তিন যে শ্রমিক নিয়োগ করে তার কাজ পুরোপুরি আদায় করে নিল কিন্তু তার পারিশ্রমিক দিল না প্রিয় ভাই যতই দুনিয়ার লাভ দেখুক না কেন একজন ইমানদার কখনো ধোকা বা প্রতারণায় লিপ্ত হতে পারে না সে সব সময় তার মুমিন ভাইয়ের উপকার করার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সবাইকে ধোকাবাজি ও গাদ্দারির মতো জঘন্য গুণা থেকে হেফাজত করুন আমিন ইয়া রব্বাল আলমিন